সাদ রাজিয়াল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন অহু যুদ্ধে নবী সাল্লাহ আলাইসাল্লাম আমার জন্য তার মাতা পিতাকে একত্র করেছিলেন অর্থাৎ বলেছিলেন তোমার উপর আমার মাতা পিতা কুরবান হোক